নিঝুম নিস্তব্ধ এই ধরনীটা যখন শান্তভাবে এগিয়ে চলছে ঠিক তখনই মানবতা বিরোধী হিংস্র হায়নাদের আগ্রাসী হামলায় বর্বরাচ্ছন্ন হল কয়েকটি মুসলিম শাসিত রাষ্ট্র ওদের হিংস্র থাবার কবলে আজ গোটা মুসলিম জাতি নিপতিত এমনকি দুধের শিশুটুকু রেহাই পায়নি সেই হামলা থেকে আর তাই তো বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত দেহ নিয়ে ফরিয়াদ করছে ওরা মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কেমন বিচার আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার ও গো পড়ুয়ার দেগার ওদের কেমন বিচার আমাদের কি বেঁচে থাকার নাই আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার তোমার প্রেমে পাগল মোরা সে কি মোদের অপরাধ খাটি মানিয়ে বাঁচার ছিল ভরসা তোমার প্রেমে পাগল মোরা সে কি মোদের অপরাধ খাটি মান রাখো না মুদের রহম করো না তোমারই রহম ছাড়া কিছু চাই না ওগো পরুয়ার দেগার ওদের মন বিচার আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার ওগো পরুয়ার দেগার ওদের মন বিচার তাদের কি বেঁচে থাকার নাই অধিকার আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার কাটি প্রেমের নাই রে ধ্বংস জানি তোমার দুনিয়ায় আগুনে পোড়ালে সে প্রেম ফুল হয়ে ফুটে রয় কাটি প্রেমের নাই রে ধ্বংস জানি তোমার দুনিয়ায় আগুনে পোড়ালে সে প্রেম ফুল হয়ে ফুটে রয় ওরা যতই করুক না যত জ্বালা দিক না তোমারই হুকুম ছাড়া কিছু মানি না ও গো পরুয়ার দেগার ওদের কেমন বিচার আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার ও গো পড়ুয়ার দেগার ওদের কেমন বিচার আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার রহি মোর করুণা চারা বাঁচিবে না ইনসান রহিম রহমান তুমি তুমি চির তোমারি করুণা চারা বাঁচিবে না ইনসান ও গো পারের কান্দারি তোমায় শরণ মানব প্রেমে পাগল তুমি মোর কামনা ও গো পরুয়ার দেগার ওদের কেমন বিচার আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার ও গো পরুয়ার দেগার ওদের কেমন বিচার আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার